মধ্যে আমাদেরকে ডুবিয়ে রেখেছেন উদ্দেশ্য তিনি আমাদের থেকে ইমান চান আমাল সালেহা নেক আমল চান চাওয়ার এই অর্থ নয় যেটা আল্লাহর প্রয়োজন আপনার আমার প্রয়োজনে আপনার আমার প্রয়োজনে আমরা যাতে আল্লাহর আজাবের ভিতরে গ্রেফতার না হই জাহান্নামি না হয় এই জন্য আল্লাহ রব্বুল আলমিন এই দুটা জিনিস চেয়েছেন আপনার আমার স্বার্থে এই জন্য কিতাবে লেখে যে আল্লাহ তালা কাউকে জাহান নামে দিবেন না যে জাহান নামে যাবে সে নিজে ইচ্ছা করে হট ধর্মী করে ঘাট চাড়ামি করে সে যাবে অর্থাৎ সে এত কম বক্ত সে আল্লাহর জান্নাতে যাইতে রাজি নেই এই টাইপের লোক জাহান নামে যাবে নতুবা যে যাওয়ার ইচ্ছা করবে যাওয়ার জন্য চেষ্টা করবে আল্লাহ এমন লোকদেরকে জাহান নামে দিবেন না তাদেরকে কোনো না কোনো বাহানায় অশিলায় আল্লাহ রাস্তা বের করে দিবেন জান্নাত চাহনেওয়ালা জান্নাত বিশ্বাস করনেওয়ালা একজন মাহরুম থাকবে না কিন্তু কেউ এত বড় বক্স যদি হয় সে ঘোষণাই করছে আমি আল্লাহ জান্নাতে যাব না যেমন নু আলাইসাল্লাম সাড়ে নয়শো বছর দাওয়াত দিলেন সাড়ে নয়শো বছর অল্প কিছু লোক মুসলমান হলো তখন উনি আল্লাহর কাছে ফরিয়াদ করলেন যে আল্লাহ আমার আর আশা নেই এরা যে ইমান আনবে এরকম কোন আশা আমি দেখতেছি না এরা যা জন্ম দিচ্ছে হলো একই আর ওইগুলো যা জন্ম দিচ্ছে একই সব তোমার না ফরমান আমি এদের থেকে নিরাশ হয়ে গেছি তখন আল্লাহ রব্বুল্লা আলমিন তাদের আজাবের ফেসলা করলেন মোমিন গুলো রাখবো কাফের গুলোকে আমি খতম করে দিব তো ওনাকে নৌকা বানাইতে বললেন মমিনদেরকে উঠাইতে বললেন সব প্রাণী এক এক জোড়া উঠাইতে বললেন ওনার তিন ছেলে ইমানদার ছিল তারা উঠল এক ছেলে ইমানদার ছিল না তো ওনাকে আগের তো বলা হয়েছিল যে আজাব যে আসা শুরু হবে প্রথম সিগনাল হল এই তোমার চুলা থেকে পানি উঠবে ফারাত তান্নুর তান্নুর মানে চুলা এখান থেকে আমার দেশে তন্দুরি রুটি বলে ওটা তান্নুর থেকে আরবি তান্নুর শব্দ থেকে অফারা তান্নুর চুলা থেকে পানি উঠবে এরপরে জমিনের সব জায়গাতে পানি উঠবে আসমান থেকে প্রবল বৃষ্টি হবে সব তলায় যাবে পুরে আলামত টের পেয়ে তো সবাইকে উঠাই ফেললেন উঠাইতে উঠাইতে বাকি আলামত শুরু হয়ে গেল তখন ছেলেকে বললেন যে ছেলে ইমান আনে নাই তুমি তাড়াতাড়ি চড়ো ইমান আনো তাড়াতাড়ি চড়ো ছেলে রাজি হল না ছেলে বাপের এই কাস্তিতে চড়তে রাজি হল না এত জানে বুঝে রাজি হয় নাই ওকে তো বারবার বোঝানো হয়েছে আল্লাহ শর্ত দিছিলেন যারা তোমার আহাল তোমার পরিবারের সদস্য এখানে শাব্দিক অর্থ উদ্দেশ্য না পরিবারের সদস্য দ্বারা এখানে উদ্দেশ্য হল তোমাকে মাননেওয়ালা তোমাকে মাননেওয়ালা যারা এ হল আহালের অর্থ এদেরকে উঠাইবা এর বাইরে কাউকে উঠাইবা না এর পরেও নেই এই ছেলেকে ওঠার জন্য বললেন ছেলে ওঠো ইমান আনো ওঠো আজকে কেউ বাঁচতে পারবে না আমরা রাহিম এ কথা আজকে কেউ বাঁচতে পারবে না কিন্তু এই ছেলে জানে বুঝে সে উঠল না সে বলল কি সাউলা মিনাল মা বাপকে বলল আমাকে নিয়ে আপনার চিন্তা করার দরকার নেই আমি এক্ষুনি পাহাড়ে চড়ে যাব পাহাড় আমাকে এই আজামের পানি থেকে রক্ষা করবে সাহাবি মানে আমি এক্ষুনি চড়ে যাব ইলাল জাবাল জাবাল মানে পাহাড় ইয়াসিমুনি পাহাড় আমাকে রক্ষা করবে মিনাল মা এ আজাবের পানি থেকে কিন্তু আল্লাহর গজব থেকে কে পাহাড়ে বাঁচাইতে পারে পাহাড় কি আল্লাহর গোলাম না সব আল্লাহর গোলাম কিন্তু আল্লাহ যদি কাউকে পাকড়াও করতে চায় তো কোথায় আশ্রয় নেবে যেখানে আশ্রয় নেবে তা আল্লাহর গোলাম ওই তো ওকে ধরাই দিবে কোনো জায়গা নেই আল্লাহর আজাব থেকে কেউ ভেগে চলে যাবে সরকারের আসামি তো ভেগে দেয় ভেগে বিদেশ চলে যায় পুলিশ মেরে ফেলে পুলিশ মেরে ভেগে দেয় কিন্তু এটা আল্লাহর এখানে চলবে না আল্লাহর পুলিশ রেস্তা হ্যাঁ এদের থেকে ছুটবে আল্লাহর পুলিশ তো পুরা মখলুক আর আল্লাহ তো দূরে যাওয়ার দরকার নেই আপনার বডির মধ্যে যে যন্ত্রগুলো আছে এটাও তো আল্লাহর গোলাম হ্যাঁ একটা রক বন্ধ করে দিবে শরীরে অসংখ্য রক কাঁপতেছে একটা রগের কম্পন বন্ধ করে দিবে আমরা শেষ আমরা শেষ আল্লাহর আজাদ থেকে বাঁচা সম্ভব পান না উদাহরণ দিচ্ছিলাম যে এই ছেলেদের ধ্বংস হল তো না বুঝে না বুঝে ধ্বংস হয়েছে সে তৎক্ষণাৎ কলেমা পড়ে তার বাপের কাষ্টিতে চড়তে পারত হটধর্মি করে টেড়ামি করে সে চড়ে নাই সে পানিতে ডুবলো এবং জাহান নামে চলে গেল এই জাহান নাম মানে কবর আজাব আসল জাহান নাম মানে এটা হাসরের পরে হবে ওখানে আয়াতে কিন্তু আগুনের কথা আছে মিম্মা খতিয়াতিহিম উগরিকু فأدخلوا نارا سورة نوح এই লোকগুলোর নাফারমানির কারণে তাদেরকে পানির মধ্যে ডুবাই দেওয়া হলো উগরিকু উগরিকু মানে ডুবাই দেওয়া হলো নাফারমানির কারণে এবং তাদেরকে আগুনের মধ্যে প্রবেশ করানো হলো এই আগুন কোন আগুন যাহার নাম তো হাসরের ময়দানের পরে হবে এই আগুন হল দুনিয়ার আখরাতের মাঝখানে আর একটা ঘাটি আছে এটাকে আরবিতে বলে আলমে বারজাখ এখানে কিছুদিন ওয়েট করতে হবে এরপরে হিসাবের জন্য উঠানো হবে ডাক দেওয়া হবে ওঠো হিসাব হবে এখন এই জন্য আমার পীর মুর্শিদ বলতেন যে এটাকে ওয়েটিং রুম মনে করো কবরের জিন্দগিকে ওয়েটিং রুম মনে করো তো তোমার টিকিট যদি ফার্স্ট ক্লাসের হয় তো ওয়েটিং রুম রুম সেরকম হবে তা ওনার দেশে বেশি খাটে আমাদের দেশে তো ট্রেনে চলাচল তেমন নেই আমাদের দেশে তো কোনো দিক ছয় ঘন্টা গেলেই বাংলাদেশ শেষ আর আমি যে কিছুদিন আগে গেলাম এক একদিকে চব্বিশ ঘন্টা তিরিশ ঘন্টা চলতেছি একটা প্রদেশ শেষ হয় না একটা প্রদেশ শেষ হতেছে না চব্বিশ ঘন্টা চলেছে কি আজীব কারবার আর এক এক ট্রেন এত লম্বা ধরুন আমার যে সিট দিছে এস থ্রি এটা ডাব্বার নাম তো বগির নাম হলো এস থ্রি এইটা খুঁজে বের করতে পারতেছে না এত লম্বা মানে একটা ট্রেন এক কিলোমিটার লম্বা কিন্তু কোন ডাব্বা এস থ্রি পুরান দাতা উঠতে উঠতে মুখস্থ হয়ে গেছে আমরা নতুন মানুষ স্ত্রী পাই না না পারে আর একটাতে উঠছে ওটা আর এক স্টোরে আবার খুঁজতে আরম্ভ করছে তা আমার সাইকেলের উদাহরণটা ওই ওই দেশে ভালো খাটে কারণ ওইখানে মেন জার্নি ট্রেনের তো প্রত্যেক বড় স্টেশনে ফার্স্ট ক্লাসের ওয়েটিং রুম সেই সেই মানের সেকেন্ড ক্লাসের ওয়েটিং রুম ওই মানের আর থার্ড ক্লাসের তো ওয়েটিং রুম রাখে নাই ওখানে খোলা ময়দানে কিছু বেঞ্চ দিয়ে রাখছে ওটা থার্ড ক্লাসের ওয়েটিং রুম তো আমার সাহেব বলতেন কবরের জিন্দগিকে ওয়েটিং রুম মনে করো তুমি কি ধরনের ইমান হাসিল করছো ফার্স্ট ক্লাস তো ওয়েটিং রুম ওইরকম উন্নত মানের হবে সেকেন্ড ক্লাস তা তো নিম্নমানের হবে থার্ড ক্লাস তা আরো নিম্নমানের হবে বাকি ইমানের জোরে সে স্থায়ী জাহান নাম থেকে বেঁচে যাবে তো যে কথাটা আমি শুরু করছিলাম আল্লাহ রাবুল আলমিন আপনার আমার কল্যাণের জন্য আল্লাহ কোনো লাভও নেই ক্ষতিও নেই আমাদের ইবাদতের দ্বারা আল্লাহর কোনো লাভ নেই আমাদের গোনাহের দ্বারা আল্লাহর কোনো ক্ষতি নেই এক বালুকণা ক্ষতি হবে না এই জন্য এক হাদিসের মধ্যে আসছে যে সারা দুনিয়ার মানুষ যদি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম মতো এত বড় বুজুর্গ হয়ে যায় তা আল্লাহর রাজত্বের মধ্যে কোনো কিছু বর্ধিত হবে না আবার সারা দুনিয়ার মানুষ যদি ইবলিসের মতো শয়তান হয়ে যায় খবিস হয়ে যায় আল্লাহর রাজত্বের মধ্যে কোনো ঘাটতি ফায়দা হবে না কোনো কিছু কমবে না তার সব বহাল আছে লাভ ক্ষতি আপনার আমার তো আপনার আমার লাভের জন্য ক্ষতি থেকে বাঁচানোর জন্য আল্লাহ এই দুটা জিনিস চাইছেন দুনিয়াতে যে কদিন তোমাকে আমি রাখি ওই টাইমের মধ্যে তোমার ইমানটা নিয়ে আসো আর নেক আমল নিয়ে আসো অন্তরের কর্মকাণ্ড হল ইমান হাত পায়ের কর্মকাণ্ড হল আমল এই বডির মধ্যে দুটা পার্ট আছে বডির মধ্যে দুটা পার্ট আছে একটা কল আর তা এটা উর্ধ্ব জগৎ থেকে আসছে এটা উর্ধ্ব জগৎ থেকে আসছে ওর সম্পর্ক উর্ধ্ব জগতের সাথে তো এই জগতের জিনিস না এই জন্য ফাঁক পাইলেই চলে যায় আপনি ঘুমাইলেন চলে গেছে রু চলে গেছে উর্দু জগতে চলে গেছে আবার জাগ্রত হইলেন এক সেকেন্ডে চলে আসে যে জায়গার জিনিস ওই জায়গায় চলে যাবে কোরআন উর্দু জগতের জিনিস ল হয় মাহফুজ থেকে আসছে এই জগতের জিনিস না এই জন্য কোন হাফেজ বা কোন তেলাওয়াত কর্নেওয়ালা যদি একটু গাফেল হয় উদাসীন হয় কোরআনের ব্যাপারে তো ওটা চলে যায় ওটা যেখান থেকে আসছে ওখানে চলে যায় এখানে থাকে না মানে এটার সাথে তার সম্পর্ক নেই যদি কেউ খুব খবর রাখে বারবার তেলাওয়াত করে কোরআন পড়ে ওই খবর রাখার কারণে থাকবে এটা কিরকম একটা পাখিকে আপনি খাসা আটকায় রাখলেন তো থাকবে আর এমনি ছেড়ে দিয়ে রাখলেন তো থাকবে কোনো এটা পাখি ছেড়ে দিয়ে রাখছেন তো থাকবে কোরআন এরকম জিনিস কেউ বেখবর থাকলো দেখবে কিচ্ছু মনে নেই কিচ্ছু মনে নেই আর যে বারবার তেলাওয়াত করে বারবার দাওয়ার করে ও কেমন যেন খাসায় আটকায় রাখছে ওরটা থাকবে তো কোরআন লহে মাহফুজতে আসছে ওই জগতের জিনিস আবার এক সময় ওটা চলে যাবে বিলকুল দুনিয়াতে থাকবে না ঠিক রূপ আমাদের বডির একটা অংশ রূপ ওটা উর্দু জগতের জিনিস ঘুমাইলেই চলে যায় এই জন্য ঘুমন্ত মানুষকে জোরে ধাক্কা দেওয়া নিষেধ আস্তে করে ডাকতে হবে রু চলে গেছে আস্তে ডাকলে এক সেকেন্ডে চলে আসবে আবার যখন আমরা মারা যাব ওই যে জায়গার জিনিস ওই জায়গায় চলে যাবে নেক হলে ইন আর কাফের হলে সিজিন তার জায়গা মতো চলে যাবে কিন্তু বডির সাথে কানেকশন থাকে তো বডের একটা জিনিস হলো এই কল রূপ এইটার ফাংশন হলো ইমান বিশ্বাস এবং ইমানকে কুফুর থেকে হেফাজত করা খালি ইমান আনলে হবে না ইমানকে কুফুর থেকে হেফাজত করতে হবে এটা কল বা রুহের কাজ আর হাত পাও চোখ কান এটার কাজ হলো আমল আমল কি জিনিস নামাজ পড়ো রোজা রাখো হজ করো জাকাত দাও বিবি বাচ্চার খেদমত করো তুমি নিজেকে খাদেম মনে করো প্রত্যেকে বলা হয়েছে শিক্ষক নিজেকে ছাত্রের খাদেম মনে করবে প্রেসিডেন্ট নিজেকে দেশের সব মানুষের খাদেম মনে করবে এমপি তার এলাকার খাদেম মনে করবে যে ইংরেজরা শেখায় গেছে উল্টা ইংরেজরা শেখায় গেছে উল্টা তুমি খালি শাসন করবা ফরমান জারি করবা আর ডান্ডা মারবা ইংরেজ চলে গেলে কি হবে ওদেরটা অব্যাহত ভাবে জারি আছে অব্যাহত ভাবে জারি আছে ওদের এই জন্য আমরা নিজেকে খাদেম মনে করি না গৃহকর্তা মনে করছে আমি সবার বাচ্চা থানার ওসি নির্বাহী কর্মকর্তা হে ওই এলাকার প্রেসিডেন্ট সবাই প্রেসিডেন্ট খাদেমান নেই কেউ এটা ইংরেজদের তরিকা গলত তরিকা কিন্তু আমাদের ব্যাপারটা এত আশ্চর্য আমাদের এই গ্রেট ভারতবর্ষের মুসলমানদের ব্যাপারটা আশ্চর্যজনক কোন দিক দিয়ে যে এরা ব্যবসা করতে এসে হিন্দুদের সাথে ষড়যন্ত্র করে মুসলমানদের থেকে দেশটা নিয়ে নিয়েছিল হিন্দুদের থেকে নেয় নেই মুসলমানদের থেকে নিছিল নিয়ে সব সুবিধা হিন্দুদেরকে দিল নব সলিমুল্লাহ দরখাস্তের প্রেক্ষিতে ঢাকাবাসীদেরকে একটু সুবিধা দিতে চাইছিল একটু দিতে চাইছিল তখন রবি ঠাকুর ওই গানটা গায়ে আমার সোনার বাংলা পুরা ভারত আন্দোলন শুরু করে দিয়েছিল তো সুবিধা আমাদেরকে দিতে হবে মুসলমানদের কোন সুবিধা দেওয়া চলবে না মুসলমানদের বিরুদ্ধে গানটা সে লিখছিল বঙ্গ ভঙ্গ রদ আন্দোলন তারা ভয় পেতেছিল সলিমুল্লাহর দরখাস্তে এই বাংলা কেন্দ্রিক ভার্সিটি হবে এরা ভাতৃত্বে পড়ে সরকারি চাকরি পাবে তো এগুলো তো আমাদের অধিকার আমরাই তো মুসলমানদের থেকে ক্ষমতা নেই দিচ্ছি তাদেরকে আমাদের দিতে হবে মুসলমানদের দিবে কেন মুসলমানদেরকে সুবিধা দিবে কেন এই সুবিধা যাতে না দিতে পারে এই জন্য রবি ঠাকুর এই গানটা লিখছিল তারা খুব এই গান গাইছে আর এর বিরুদ্ধে মুসলমানদের বিরুদ্ধে আন্দোলন করছে আজকে কাল সেইটা মুসলমানদের দেশের জাতীয় সঙ্গীত মুসলমানদের বিরুদ্ধে রাখা হলো এটা মুসলমানদের দেশের জাতীয় সঙ্গীত এটা আশ্চর্য জিনিস দ্বিতীয় আশ্চর্য জিনিস এই খ্রিস্টানরা আমাদের থেকে ক্ষমতা ছিনাই নিয়ে দুইশো বছর আমাদেরকে গোলাম বানায় রাখলো মাদ্রাসাগুলো বন্ধ করে দিল ওলামা একরামকে শহীদ করে দিল শহীদ করে দিল হ্যাঁ তারা আজাদি আন্দোলন করছিল সিপাহী বিপ্লবের জমানায় আজাদি আন্দোলন করছিল সেই আন্দোলনের নেতা ছিল আমাদের পর্দাদা পীর হাজি ইমদাদুল্লাহ মহাজরে মক্কি তো মুসলমানদের কাছে তো কামানো ছিল না তপও ছিল না এ লাঠি বাস এগুলো ইংরেজদের কামান তো ফের মোকাবেলা করছে সামিলির মাঠের ভিতরে হাজি ইমদাদুল্লাহ মহাজের মক্কি রহমাতুল্লাহ আলী মুফতি রশিদ আহমদ গঙ্গই সাহেব দেওয়ান যিনি কায়েম করছেন মাওলানা কাসেম নানো তুমি সাহেব এই তপ গুলা যখন আসতে লাগলো অনেক মুসলমান শহীদ হয়ে গেল এটার মোকাবেলা করার জন্য হাজি ইমদাদুল্লাহ মহাজারে মক্কি নিজের পাগড়ি খুলে দিলেন দিয়ে বললেন এরকম মুসলমান কে আস যার আসরের আগে যে চার রেখা সুন্নত এটা জীবনে কাজা হয় নাই সে আর এক মাথা ধরো আর এক মাথা আমি ধরবো আসরের আগের চার রেখাত সুন্নত যার জীবনে কাজা হয় নাই সে আমার পাগড়ির এক মাথা ধরো আমি এক মাথা এক মুজাহেদ আগায় আসলো মুসলমান সে এক মাথা ধরল উনি এক মাথা এই চাদর ধরার পরে কোন তপ কামানের গুলি ওই পাগড়ি আর পাস করতে পারলো না সব তপকা মান শেষ ইংরেজরা পালাই চলে গেল কিন্তু পরে তারা আস্তে আস্তে করে অন্য প্ল্যান করে গুপ্তচর দিয়ে কারা কারা এগুলো করছিল লিস্ট বানায় ধরতে আরম্ভ করলো দেখলো যে এই পাগড়িওয়ালাদের সাথে যুদ্ধ করে পারা যাবে না এদেরকে অন্যভাবে সাহায্য করতে হবে লম্বা কিন্তু এই ইংরেজরা মুসলমানদের থেকে দিল্লির দিল্লির ক্ষমতা মুসলমানদের হাতে ছিল মুসলমানদের কাছ থেকে ক্ষমতা ছিনাই নিল নিয়ে হিন্দুদেরকে সুবিধা দিল আর মুসলমানদেরকে গোলাম বানায় রাখলো নীল চাষ করতে বাধ্য করল দুইশো বছর এরপরে আল্লাহর মেহরবানি হলো এই দারুলম দবন থেকে এমন লোক তৈরি হল তাদের আন্দোলনের মুখে ইংরেজরা এদের ছাড়ল আপনার মনে করেন কায়দা জমের কায়দা জমের আন্দোলনে গেছে গা কি দাম আছে কায়দা জমের মুসলমানদের কাছে হে বেটা একটা শিয়া ব্যারিস্টার শিয়া কিন্তু মুসলমানদের পৃথক ভূমি এটা মালানা আশরাফ আলী থানু সাহেব ছিলেন ওনার খলিফারা ছিলেন তারা ময়দানে নেমে গেছিল মুফতি শফি সাহ নেমে গেছিলেন আমাদের দেশে মালানা শামসুল্লাহ ফরিদপুরে নেমে গেছিলেন পাকিস্তানের দিকে মাওলানা সাব্বির আহমদ উসমানী নামে গেছিলেন মাওলানা আশরাফ আলী থানুসার খলিফারা ময়দানে নামার কারণে সমস্ত মুসলমানরা এই মর্মে এক হয়ে গেছিল যে মুসলমানদের ভিন্ন আবাসভূমি দরকার অখণ্ড ভারত দিয়ে আমরা ইংরেজদের হিন্দুদের সাথে পারবো না ভিন্ন আবাসভূমি যাই এক লম্বা কিস্তা ওটা আমার বলা উদ্দেশ্য না আমার উদ্দেশ্য হলো আমাদের থেকে ক্ষমতা ছিনাই নিল আমাদেরকে গোলাম বানায় রাখলো এরপরে ওলামা কেরামের আন্দোলনের বিনিময় এখনো নাইন টেনের ইতিহাসে কিন্তু এসে তো ওলামাদের নাম আসছে আমি ওই পড়ে দেখছি একদম পুরোটা বাদ দিতে পারে নাই একদম বাদ দিতে পারে নাই ওখানে বেশ কিছু ওলামার নাম দেখলাম আছে পরিবেশ বিজ্ঞানের মধ্যে তো যাই হোক যখন এরা আমাদেরকে গোলাম বানায় রাখলো তাহলে ওদের প্রতি আমাদের বিদ্বেষ থাকা উচিত ছিল যারা কোরআনের দুশ্মন মুসলমানদের দুশ্মন আমরা তাদেরকে ঘৃণা করি এই বিদ্বেষ থাকার দরকার ছিল কিন্তু এইটা এই পাক ভারত উপমহাদেশের মুসলমানদের মধ্যে পাওয়া যায় না উল্টা ইংরেজদের প্রতি শ্রদ্ধাবোধ পাওয়া যায় কারণ তারা চলে গেল তাদের সিলেবাসটা রয়ে গেছে ওই সিলেবাস দিয়ে তাদের রুহানি লোক তৈরি হয়েছিল এই জন্য যাদের প্রতি ঘৃণা পায় ধরার দরকার ছিল এখনো আমরা তাদের ভক্ত আপনি ওইখান থেকে ডিগ্রি নিয়ে আসেন সরকার মূল্যায়ন করবে আর আপনি ওই জাপান টাপানের দিক থেকে নিয়ে আসেন তেমন কোনো দাম নেই আপনার এদিক থেকে নিয়ে আসেন জাপান থেকে তেমন কোনো মূল্যায়ন হবে না আপনার কারণ জাপানের আমরা গোলামি করি নাই আমরা যারা গোলামি করছি যে আমাদের মুগুর মারছে সেই মুগুর মারনালার এমন ভক্ত হয়েছি আমরা বুঝেন আমাদের মধ্যে হীনমন্যতা হ্যাঁ এই নিজের সম্মানবোধ আত্মসম্মানবোধ এর কি পরিমাণ অভাব যে এত মোটা একটা কথা তা মুসলমানদের মাথায় ঢোকে নেই তাদের মাথায় ঢোকে নাই এখনো গোলামি করতেছে উন্নতি লাভ করার জন্য সেখানে যেতেছে বিপদ আপদে তাদেরকে ডাকতেছে অথচ এরা আমাদের দুশ্মন এলা আমাদের অবস্থা তাদের সিলেবাসকে গুরুত্ব দিচ্ছে অথচ তারাই বলে গেছে এটা পড়ে এই দেশের লোক রং আর বর্ণের দিক দিয়ে ভারতীয় থাকবে আর মন মস্তিষ্কের দিক দিয়ে লন্ডনই হয়ে যাবে তাই হয়েছে তাই হয়েছে হাতে গলা কিছু লোক যারা ওলামায় কেরামের সাথে ওঠা বসা করে তবলিক জামাতের সাথে ওঠা বসা করে এরকম দু চারজন ছাড়া এই তো আমি যে কথা বলতেছিলাম আটটার্য জিনিস শোনাইলাম যে গান মুসলমানদের বিরুদ্ধে লেখা হলো এই গান মুসলমানদের জাতীয় সঙ্গীত হয়ে গেল যারা মুসলমানদেরকে দুইশো বছর পিটাই করলো চাকরের থেকেও পিটাই করছে তারাই মুসলমানদের দিলের উপরে এখনো রাজত্ব করতেছে মুসলমানদের দিলের উপরে এখনো তাদের দিলের মধ্যে মুসলমানদের দিলের মধ্যে তাদের বড়ত্ব রয়ে গেছে এটা আমার শায়েখ আমার প্রিয় মুর্শিদ আশ্চর্য বোধ করতেন তোমরা নবীর তালিমকে উল্টাই দিলা আলহামদুলিল্লাহ এরকম পড়ো তিনি বলছেন আলহামদু লিল্লাহি আলহামদু লিল্লাহি আর তোমরা নবীরটা উল্টায় দূরে দো লিল্লাহি রে হে এই পড়তেছ নবীরটা উল্টাই দিলা উনি আশ্চর্য করতেন আমার পীর মসজিদ কিন্তু ইংরেজদের যে তোমরা দুইশো বছর গোলামি করলে এখন তো ইংরেজ নাই তাদের কোন শিক্ষা তো তোমরা উল্টাও নাই তাদের কোন শিক্ষা যেন তারা শিখে গেছে ওয়ান টু তা আমার সাহেব বলতেন একটা লোক দেখায় তো যে ওয়ান টো বলে ওয়ান টো তারা শিখে গেছে লিফট এতে স্বয়ংক্রিয় সিঁড়ি এই লিফটে একটা লোক লেফট বলে এটা একটা লোক দেখাও তো তো দুশ্মনদের তালিমকে এত মজবুত করে তোমরা ধরে রাখলে আর তোমার প্রিয় নবীজি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তার তালিমগুলো সব বিগড়াই দিলা দেখবে সব পেশগুলোকে পড়তে হবে রস্যকার পেশ পড়তে হবে রস্যকারের মতো পড়তেছে ওকার পেশ পড়তে হবে রশ্মি জের জের পড়তে হবে রশ্মিকার পড়তেছে একার কোন জেরেতে একার হয় না পুরা কোরআন শরীফে একটা জায়গার মধ্যে জেরে একার হবে এক জায়গায় বিসমিল্লাহি الله مجرها ومرساها إن ربي এটা হচ্ছে নুয়ালা আলাহ সালামের কিস্তা ওরা কাশটি যখন পানিতে ভাসলো এই দোয়াটা পড়ছিল যে আল্লাহ নামের উপর এটা চলবে আল্লাহর নামের উপরে কোথাও যাই থামবে নুয়ালা আল্লাহ সালামের যখন জমিনে ভাসলো হ্যাঁ পানি বেড়ে গেল তখন এটা পড়ছিল ওই একটা জায়গা আছে জেরের মধ্যে কি হবে এখানে বিসমিল্লাহি মাঝে রে হা এই রে কিন্তু আমরা পুরাটাই একার বিসমিল্লাহ হে মাঝে রে সব গড়ে সমান করেছি নাউজুবিল্লাহ এগুলো আশ্চর্য জিনিস তো আমার মূল বক্তব্য যেটা বলতে চেয়েছিলাম যে আল্লাহ আমাদের কল্যাণের জন্য আমাদের থেকে দুটা জিনিস চাইছেন ইমানটা ঠিক করে আনো আর তোমার ইমানের সাথে যেন কোন কুকুর সেরেক না মেলে এটা খেয়াল রেখো ইমান ঠিক করা একটা কাজ আর কুকুর সেরেক থেকে বাঁচানো আর একটা কাজ এই দুটা মিলে কিন্তু ইমান এই দুটা মিলে কিন্তু ইমান এই জন্য কালেমায় তৈবার মধ্যে লা ইলাহা বলে কুপুর সেরেক থেকে বাঁচাইতে হবে ওটা আগে আনা হয়েছে ইমানকে কুপুর সেরেক থেকে বাঁচাইতে হবে ওটা আগে আনা হয়েছে ইল্লাল্লাহ সহি বিশ্বাস স্থাপন করতে হবে এটা দুই নম্বরে আনা হয়েছে এক নম্বর কুপুর সেরে ঘটাও দুই নম্বর সঠিক বিশ্বাস স্থাপন করো আগে তো আপনি জমিন তৈয়ার করবেন হাল চাষ করে ঘাস ঘোষ যা আছে উঠাই ফেলবেন তারপরে কি করবেন বীজ বপন করবেন তো লাহা মানে কুকুর ছেড়ে ঘাস উঠাই ফেল এটা আগে ঘাসের মধ্যে ধান বুনলে ধান হবে না উঠাও ইল্লাল্লাহ এখন সহি ইমান বসাও তা আল্লাহ ইমানের ব্যাপারে এই দুই ধরনের জিনিস চাইছে সহি বিশ্বাসগুলো বসাও আর কুপুর কুফুর গুলো হটাও এই হয়ে গেল ইমান আর তোমার হাত পায়ের কর্মকাণ্ড এটা আমল হাত পায়ের কর্মকাণ্ড নামাজ পড়ো রোজা রাখো এটা হাত পায়ের কাজ চুরি করো না ডাকাতি করো না মিথ্যা বলো না গিবাদ করো না এলো কি অঙ্গ প্রত্যঙ্গের কাজ না কি কল দিয়ে করে না জবান দিয়ে করে গিবাদ মিথ্যা জবান দিয়ে যত গুনায় কবিরা দেখতেছেন সব তো হাত পায়ের কাজ তো হাত পায়ের কাজ এটা করণীয় হইতে পারে বর্জনীয় হইতে পারে দুটাই বাদত এই দুটাই কি নামাজ রোজা যেমন ইবাদত গিবত না করা মিথ্যা না বলা ঘুষ না খাওয়া সুদ না খাওয়া এটা ইবাদত ইবাদত দুই রকম করণীয়টা ইবাদত বর্জনীয়টা ইবাদত এখানে আমাদের বিরাট ত্রুটি আছে আমরা করণীয়টাকে ইবাদত মনে করি বর্জনীয়টাকে ইবাদত মনে করি না এজন্য জন্য একই লোক ইশরাক পড়তে রাজি আছে তাহাজুত পড়তে রাজি আছে কিন্তু টেলিভিশন ছাড়তে রাজি নেই সেটি এক লাখ বছর ইশরাক পড়ে তাতে যে সব হবে এক লাখ বছর টেলিভিশন ছাড়লে তার থেকে বড় সব হবে দাড়ি রাখলে তার থেকে বড় সব হবে এই জন্য হাদিসে মুহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান্নাস তোমরা গোনা ছেড়ে দাও তুমি সবচেয়ে বড় ইবাদত করেওয়ালা তো গুণা বর্জন যদি ইবাদত না হয়ে থাকে তাহলে এরপরে ভিত্তি করে তাকে সবচেয়ে বড় ইবাদতকারী কেন বলা হইতেছে তিরমিজি শরীফের হাদিস ছোট্ট হাদিস শোনাইলাম ইত্তাকিল মাহারিম হারাম ছেড়ে দাও তাকুন আবাদান নাস সব মানুষের চেয়ে তুমি বড় ইবাদতকারী হইবা তো হাত পায়ের কর্মকাণ্ড চাই করণীয় হোক চাই বর্জনীয় হোক এটার নাম হলো নেকামল এটার নাম হলো নেকামল তা আল্লাহ এই দুটা জিনিস চাইছেন ইমান ঠিক করো কুফুর থেকে বাঁচাও আর করণীয় বর্জনীয় যে নেকামল আছে এটা করো করণীয় বর্জনীয় যে নেকামল আছে এটা করো তো আমার যেটা আজকে বোঝানো বা বলা উদ্দেশ্য সেটা হলো এই আমাদের সমাজে আমাদের বাংলাদেশের বাতাসে বহু কুফুরি কথা ছড়ায় ছিটায় আছে বাংলাদেশের বাতাসের মধ্যে বহু কুফুরি কথা ছড়ায় ছিটায় আছে যদি এইগুলো সম্পর্কে আপনার আমার নলেজ না থাকে আর ওইটাকে সমর্থন করে বসি তাহলে ইমান খতম একটা কুফরি কথাকে সমর্থন করলে ইমান টোটাল ইমান খতম নষ্ট বাতিল একটা কুফরি কথা মানলে তার ইমান নামক দৌলত খতম আমি আগে আপনাদেরকে বারবার বলছি শুধু ইমান দেওয়া মানুষ বেসতে যাবে শুধু ইমানের দ্বারাও বেসতে যাবে তবে ইমানের সাথে আমল থাকলে পয়লা চান্সে যাবে পয়লা চান্সে যাবে আমল না থাকলে দ্বিতীয় চান্সে যাবে বারবার বলছি আমি কিন্তু ইমান যদি আল্লাহর দরবারে কবুল না হয় না টেকে কোন আমল কবুল হবে না এবং তার বেসতে যাওয়ার কোনো রাস্তা নেই যত বড় মুসাল্লি হন সত্তর বার হজ করে আসছেন আপনার ইমান আল্লাহর কষ্টি পাথরে টিকল না এই সত্তর হজের এক বালুকোনা দাম হবে না ইমান এত বড় মূল্যবান সম্পদ এবং এক হাদিস আসছে বোখারি শরীফের যে ইমান মানে বিশ্বাস বিশ্বাসের সর্বনিম্ন স্তর হল বালুকণা সমান বালুকণা সমান বিশ্বাসের এই স্তর যদি কারোর থাকে এর নিচে আর নেই আমল তো নেই আর বিশ্বাস যে আছে তুমি মালাই মালাইকাঠি ওই পয়েন্টগুলোর উপরে সেটা পরিমাণ কত বালুকণা যার নিচে আর নেই এই পরিমাণ বিশ্বাস আছে সেই লোকটাকে আল্লাহ তালা পরকালে হাসরের ময়দানের পরে এই দুনিয়া সমান এগারো গুণ বড় জান্নার দান করবেন এগারো গুণ বড় এইখানে তিন কাটাটা পলট পাইলে তো আপনি আসমান পেয়ে গেলেন এই ছোট্ট পৃথিবী হ্যাঁ? চব্বিশ হাজার মাইল যার ব্যাস এখানে তিন কাঠার একটা প্লট পাইলে আপনি চাঁদ পেয়ে গেলেন কত রূপ চব্বিশ হাজার যার ব্যাস এবং দুই কাঠা তিন কাঠা কত রূপ এই পায়ে সে আনন্দে মাতোয়ারা পূর্বাচলের মধ্যে প্লট পেয়ে গেছে কত মিষ্টি খাওয়াই দিছে অথচ এইগুলো নেওয়া যাবে বিদেশ এগুলো কিছুই নেওয়া যাবে না বরং এইগুলো পুলসিরাত পার হওয়ার সময় বিপদ হবে নেওয়া তো যাবে না বিপদ হবে নেওয়া যাবে নেখামল জান্নাতের প্রমোট হাসিল করতে হবে ইমানের সর্বনিম্ন স্তর যদি হাসিল হয় কারণ তারা দুই কাঠা তিন কাঠার পলট দিবেন না আল্লাহ এই দুনিয়া সমান এগারো গুণ বড় জান্নাত এই পলট দিবেন তারে সেই ইমান শিক্ষা করার জন্য কে কয়দিন সময় লাগাইছি কে কয়দিন ইমানের তালিম করছি এবং সমাজে যে কুপুরি কথাগুলো ছড়াই ছিটায় আছে হ্যাঁ ছড়াই ছিটায় আছে এগুলো জানার চেষ্টা করছি কিনা আমরা এই কুপুরি কথাগুলো জানতে হবে আমি একটা মৌলিক কথা বলে রাখি এই ধরনের কথা যদি কানে পড়ে যুক্তিও ভালো লাগবে আপনার কাছে যুক্তিও কি লাগবে কিন্তু আপনি যখন বুঝলেন যেটা আল্লাহর হুকুমের উল্টা যুক্তি আপনার কাছে ভালোই লাগতেছে যে উল্টা কইতেছে আল্লাহর হুকুমের বিরুদ্ধে তো যুক্তি সুন্দর এত সত্য আপনি মানবেন না বলবেন আমার আল্লাহ যখন কইছে এটাই ঠিক যুক্তি চলো তোমাকে এখন আলেমের কাছে নিয়ে যাই উনিও তোমাকে যুক্তি দিবেন তখন দেখা যাবে তোমারটা ভালো না ওইটা ভালো তখন দেখা যাবে আপনি তার যুক্তি দিতে পারবেন না বরং যে উল্টা বুঝাইতেছে ওর যুক্তিটা আপনার কাছে গ্রহণযোগ্য মনে হবে তখন যদি বলে ফেলেন এটা তো আপনি যা করতেছেন এরম হলে তো মনে ভালো ছিল এই কয়ে ফেললেন এই কয়ে ফেললেন গেছে আপনার ইমান নষ্ট হয়ে গেছে ইমান সাংঘাতিক স্পর্শকাতর বিষয় এর আমি উদাহরণ দেব আজকে তো টাইম নাই উদাহরণ দেব একটু ইঙ্গিত করব আজকে দাদা বেঁচে আছে তার এক ছেলে মারা গেল হ্যাঁ দাদার সামনে দাদার ছেলে মারা গেল তো ওই ছেলের পক্ষ থেকে নাতি নাচকুড় আছে না হ্যাঁ তো কোরআনের আইনে তারা মিরাজ পায় না দাদার আগে যদি কারো বাপ মারা যায় ওই নাতি নাকুররা কি পায় না মেরাজ পায় না কোরআনের বিধান এই বিধান ফিল্ড মার্শাল আইব খানেরও বুঝে আছে নাকি এই জন্য সে নাউজুবিল্লা দয়া পরামর্শ হয়ে আইন তৈরি করছে যে না এই নাতি নাতকুররা বাপের অংশ পাবে আইন তৈরি করছে জাল্লার এই আইনটা ঠিক হয় নাই এদেরকে মাহরুম করা আমার হাতে ক্ষমতা আছে আমি একটা আইন তৈরি করে দিয়ে গেলাম এই যে একটা আল্লাহর বিধান তা কেউ আপনাকে বুঝাবে যে এটা কি ঠিক হয়েছে বলেন তো একজন আপনাকে বুঝাবে যে এটা কি ঠিক হলো এরা এতিম এদের বাপটা নেই এই অবস্থায় এরা মেরাজ পাবে না দেখি হয় দেখি হয় আপনি তো তাল মেলেবেন যে ঠিকই তো এতিম এদেরকে আল্লাহ মেরাজ দিলেন না কেন হ্যাঁ এদের তো বেশি দেওয়ার দরকার ছিল এটা বাপ নেই অন্য নাতি নাচ করি তো বাপ আছে এটা বেশি দেওয়ার দরকার ছিল উল্টা আল্লাহ মিরাজ দিলেন না কেন তাই তো আপনারটাই ঠিক মনে হইতেছে তা আপনি গেলেন কোরআনের বিরুদ্ধে আপনার ইমান শেষ পিছনের জীবনের সমস্ত ইবাদত বন্দীকে শেষ হজ শেষ জাকাত শেষ রোজা শেষ বিবির সাথে বিবাহ শেষ আপনার উচিত ছিল কোন আলেমের কাছে যাওয়া উনি আপনাকে বোঝাই দিত কি ঘটনা এখানে এখানে কি ঘটনা এই বিধানের হেকমত কি নাতি নাটকুটরা পাওয়ার অনেকগুলো পদ্ধতি আছে তাদের বাপ মারা গেল এ নাতি নাটকুটরা পাওয়ার একটা পদ্ধতি হল মেরাজ একটা পদ্ধতি কি মেরাজ মেরাজ আল্লাহ নিজেই ব্যাখ্যা করে দিতেন সুরায় নিসা আঠারো নম্বর পৃষ্ঠা ওই পুরা পৃষ্ঠাটা কে কত পাবে তার ব্যাখ্যা চতুর্থ পারা আঠারো নম্বর পৃষ্ঠা আর সুরায় নিসার তৃতীয় পৃষ্ঠা এই পুরা আয়াত পৃষ্ঠাটা শুধু কে কত পাবে মেরাজ যখন ধরবেন তা আপনার কোন পণ্ডিতগিরি চলবে না এখানে মেরাসের ভিতরে কোনো পন্ডিতগিরি নেই তা আল্লাহ বলে দিচ্ছেন এটাও বলে দিচ্ছেন আমি যে বন্টনটা করলাম তুমি জানো না তোমার মৃত্যুর পরে কে বেশি কল্যাণ কল্যাণে আসবে আমি জানি আমি সেইভাবে ভাগ করছি পণ্ডিতগিরি করতে দেব না মেরাজ যদি ধরেন এখানে আমাদের হাত দেওয়ার কিছু নেই হাত দেওয়ার কিছু নেই তো ওদের পাওয়ার একটা রাস্তা ছিল মিরাজ এই নাতি নাটকুরদের আর একটা রাস্তা আছে পাওয়ার ওটার নাম হিবা ওটার নাম কি হিবা হিবা মানে কাউকে হাদিয়া দেওয়া হিবা মানে কি হাদিয়া দেওয়া আল্লাহর বিধানে এই নাতি নাটকুররা মেরাজ পাবে না হিবা পাবে একটা রাস্তা আল্লাহ বন্ধ করছে আর একটা রাস্তা চালু করছে একটা বন্ধ করছে আর একটা চালু করছে মেরাসের পাট বন্ধ চালু করছে কোনটা সেবা কেন মেরাজ যদি ধরা হয় তাহলে অ্যাকুরেট ওর বাপেরটা পাবে ওর থেকে বেশি পাওয়ার রাস্তা নেই ওর থেকে বেশি পাওয়ার রাস্তা নেই কিন্তু হেবা যদি ধরেন দাদা তাদের প্রয়োজন মতো দিবে এটা কোনো হ্যাঁ লিমিটেড নেই তার ইচ্ছা মতো ওই আপনি একটু আগে বলছিলেন যে আল্লাহদের মাহরুম করলো কেন এদের তো বেশি দেওয়ার দরকার ছিল একটুকে বললাম না তাদেরকে প্রশ্ন করে মারুম করলো কেন তো বেশি দেওয়া দরকার ওই বেশি দেওয়া দরকারের কারণেই আল্লাহ কি করছে মিরাজ বন্ধ করছে আর দাদারে করছে এদের প্রয়োজন মাফিক হেবা করো প্রয়োজন মাফিক ওদের বাপ নেই বাপেরটা দিলে চলবে না ওদের বেশি দিতে হবে বেশি দেওয়ার রাস্তা খোলার জন্য এটা করছে তাহলে এটা কি জুলুম হয়েছে না উপকার হয়েছে ওই মেরাসে গেলে সীমিত বাপের থেকে বাড়বেও না কমবেও না আর এই লাইনে আসছে এখন দাদা ইচ্ছা মতো অর্ধেক দিয়ে দেয় কারো কিছু বলার নেই ওদের প্রয়োজন পুরা করতে যতটুকু লাগবে এইটুকু রাস্তা খোলার জন্য আল্লাহ একটা বন্ধ করছে একটা জারি করছে কিন্তু এই কথাটা আয়ুব খানও বুঝতে পারেনি এবং আমাদের সমাজের অনেক দাদা অনেক দাদা এরা গাধা হয়ে গেছে এরা বলে কি যে তোদের জন্য দয়া লাগে কিন্তু দিতে মনে যায় কিন্তু কি করব আল্লাহ তোদের মাহরুম করে দিস তোদের জন্য কিছু দিতে আমার মনে চায় আমি তো দিতে পারতেছি না আল্লাহ মাহরুম করছে এখন আমি কি করবো তাহলে এই দাদা কি হয়ে গেল দাদা হয়ে গেল মারুম কেন করছে বুঝবা না তুমি মাহরুম করছে যাতে তুমি ওর বাপের অংশ থেকে বেশি দিতে পারো এটার জন্য মাহরুম করছে মেয়ের রাস্তাকে মাহরুম এবার রাস্তা খুলে দিলাম দাও জরুরত মতো ওদের প্রয়োজন পূর্ণ হবে এই পরিমাণ দাও আমি তো সংক্ষিপ্ত ব্যাখ্যা দিলাম মোটামুটি কথাটা বুঝে আসছে না আল্লাহর বিধান ঠিক কিন্তু যে আপনাকে বলবে সে তো খুলে বলবে না সে খালি এটুক বলবে যে এরা এত এতিম বাপটাও মরে গেল আর আল্লাহ মাহরুম করে দিল তো কি ঠিক হয়েছে তা আপনার হ্যাঁ এটা তো ঠিক হয় নাই এই কইলেন গেছে গে আপনার ইমান এই জন্য হুট করে কিছু বলতে যাবেন না যখন শুনলেন যে কোরআন কোরআনের বিধান এরকম তা আপনি এখানে আকল খাটাইবেন না কোন আলমের কাছে আসবেন বুঝে নেবেন ব্যাপারটা কি এইভাবে বহু কথা আছে এগুলো আমি ব্যাখ্যা দিব ইনশাআল্লাহ আল্লাহ আমাকে তৌফিক দিলে বর্তমানে আমাদের সমাজে আরেকটা আরেকটা কথা আমাদের সমাজে ভেসে বেড়াইতেছে যে মেয়েদেরকে ছেলেদের সমান অধিকার দিতে হবে চাকরি বাকরি বলেন বাপের সম্পত্তি বলেন সব ক্ষেত্রে কি দিতে হবে সমান অধিকার দিতে হবে এটা যদি কেউ বলে বা সমর্থন করে তার ইমান নষ্ট হয়ে যাবে তো কোরআনের সাথে মোকাবেলা করা এটা আমি শুধু শিরোনাম বলে রাখলাম ব্যাখ্যা আল্লাহ তৌফিক দিলে পরে বলা হবে এরকম বহু পুকুরি কথা আমাদের সমাজে আছে আমরা অনেক সময় না বুঝে সমর্থন দিয়ে বসে থাকি আর নিজের ইমান খারাপ করি তাহলে আল্লাহ তাল্লাহ আমাদেরকে এই কুফরি কালাম থেকে সেরেকি কালাম থেকে আমাদের ইমানকে সংরক্ষণ করেন সর্বশেষ কথা আমি বারো জনকে আমির বানাই দিয়েছিলাম আলহামদুলিল্লাহ মোটামুটি তারা সকলেই দায়িত্ব পালন করতেছেন আমি তাদের কাছে আরো আশা করব যে ওনারা যেন আরো তৎপর হন এবং আরো ভালো হয় ওই বারো জনের নানান তালিকা তাদের ফোন নাম্বার সহ